এই সমাজের মাঝে আমার দাম নাই দাম নাই দোষ একটাই পড়ি আমি কৌমি মাদ্রাসা দোষ একটাই পড়ি আমি কৌমি মাদ্রাসা এই সমাজের মাঝে আমার দাম নাই দাম নাই দোষ একটাই পড়ি আমি কৌমি মাদ্রাসা দুশেকটাই পড়ি আমি কৌমি মাদ্রাসা যেখানে আমি লিপ্ত থাকি ইলমি সাধনা সেখানে কেন হামলা হবে হঠাৎ জানাই যেখানে আমি লিপ্ত থাকি ইলমি সাধনা সেখানে কেন হামলা হবে হঠাৎ জানাই যেখানে আমি লিপ্ত থাকি ইলমি সাধনা সেখানে কেন হামলা হবে হঠাৎ জানাই ইলমি সাধনার নিরে ইলমি সাধনার নিরে জঙ্গি নাহি ভাই জঙ্গি নাহি ভাই এই সমাজের মাঝে আমার দাম নাই দাম নাই দুশেকটায় পড়ি আমি কৌমি মাদ্রাসায় দুশেকটায় পড়ি আমি কৌমি মাদ্রাসা যখনই আমি পড়তে বসি অলাহাদানা তখনই আমার নিরটাকে বলে জঙ্গি রাস্তানা যখনই আমি পড়তে বসি অলাহাদানা তখনই আমার নিরটাকে বলে জঙ্গি রাস্তানা যখনই আমি পড়তে বসি অলাহাদাসানা তখনই আমার নিরটাকে বলে জঙ্গি আস্তানা কোরআন হাদিসের কিতাবে কোরআন হাদিসের কিতাবে জঙ্গি শিক্ষা নাই জঙ্গি শিক্ষা নাই এই সমাজের মাঝে আমার দাম নাই দাম নাই দুশেকটাই পড়ি আমি কৌমি মাদ্রাসায় দুশেকটাই পড়ি আমি কৌমি মাদ্রাসায় যখনই আমি দাড়ি টুপি নিয়ে যাই শিক্ষার হলে তখনই আমায় গালি দে ওরা মৌলবাদী বলে যখনই আমি দাড়ি টুপি নিয়ে যাই শিক্ষার হলে তখনই আমায় গাল দে ওরা বাদি বলে যখনই আমি গাড়ি টুপি নিয়ে যাই শিক্ষার হলে তখনই আমায় গালি দেওয়া মৌলবাদী বলে দাঁড়িয়া টুপির সাথে দাঁড়িয়া টুপির সাথে মৌলবাদী নাই মৌলবাদী নাই এই সমাজের মাঝে আমার দাম নাই দাম নাই দুশেকটাই পড়ি আমি কৌমি মাদ্রাসায় দুশেকটাই পড়ি আমি কৌমি মাদ্রাসায় এই সমাজের মাঝে আমার দাম নাই দাম নাই দুশেকটাই পড়ি আমি কৌমি মাদ্রাসায় দুশেকটাই পড়ি আমি কৌমি মাদ্রাসায়